বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব মুসলিম জনতার বড় প্রয়োজন বড় প্রয়োজন ইসলামী হুকুমত সাধনায় আমাদের ময়দানে লড়ে যাব তাই আমরণ তাই আমরণ বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব মুসলিম জনতার বড় প্রয়োজন বড় প্রয়োজন ইসলামী হুকুমত সাধনায় আমাদের ময়দানে লড়ে যাব তাই আমর তাই এক একতার গান গাইব মোরা সততার সমাজ গড়ব মোরা ইসলামী আইন করব জারি কোরআনের আলোকে জীবন গড়ি একতার গান গাইব মোরা সততার সমাজ গর্ব মোরা ইসলামী আইন করি জারি আলোকে জীবন গড়ি একতার গান গাইব মোরা সততার সমাজ গর্ব মোরা ইসলামী আইন করি জারি আলোকে জীবন গড়ি এই হলো আমাদের চির কামনা বাঁচাতে মা এই হলো আমাদের চির কামনা বাঁচাতে মা বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব মুসলিম জনতার বড় প্রয়োজন বড় প্রয়োজন ইসলামী হুকুমত সাধনায় আমাদের ময়দানে লড়ে যাব তাই আমরণ তাই আমরণ চল মুজাহিদ ময়দানে চল জিহাদের পথে চল পায়ে দল নির্ভীক বীর সাহসী তুমি নেই কোন সংশয় ভয় ভীতি চল মুজাহিদ ময়দানে চল জিহাদের পথে চল পায়ে দল নির্ভীক বীর সাহসী তুমি নেই কোন সংশয় ভয় ভীতি চল মুজাহিদ ময়দানে চল জিহাদের পথে চল পায়গল নির্ভীক বীর সাহসী তুমি এই কোন সংশয় ভয় ভীতি তোমাদের সাথে আছে আল্লাহ মহান মহামহিয়ান তোমাদের সাথে আছে আল্লাহ মহান মহামহিয়ান বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব মুসলিম জনতার বড় প্রয়োজন বড় প্রয়োজন ইসলামী হুকুমত সাধনায় আমাদের ময়দানে লড়ে যাব তাই আমরণ তাই আমরণ বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব মুসলিম জনতার বড় প্রয়োজন বড় প্রয়োজন ইসলামী হুকুমত সাধনায় আমাদের ময়দানে লড়ে যাব তাই আমরণ তাই আমরণ তাগুতের পথ রুখে দাঁড়াও শিশাড়ালা প্রাচীর সম্মুখে দাও খুন রাঙা পথ পেরিয়ে যাও নিপীড়িত মজলুম জাতিকে বাঁচাও তাগুতের পথ রুখে দাঁড়াও সিসারা প্রাচীর সম্মুখে দাও মুরাদাবাদ পেরিয়ে যাও নিপীড়িত মজলুম জাতিকে বাঁচাও তাগুদের পথ রুখে দাঁড়াও সিসারা প্রাচীর সম্মুখে দাও মুরাদাবাদ পেরিয়ে যাও নিপীড়িত মজলুম জাতিকে বাঁচাও তোমাদের আগমনে উড়ে যাবে হায় জালিমের প্রাণ তোমাদের আগমনে উড়ে যাবে হায় জালিমের প্রাণ বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব মুসলিম জনতার বড় প্রয়োজন বড় প্রয়োজন ইসলামী হুকুমত সাধনায় আমাদের ময়দানে লড়ে যাব তাই আমরণ তাই আমরণ বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব মুসলিম জনতার বড় প্রয়োজন বড় প্রয়োজন ইসলামী হুকুমত সাধনায় আমাদের ময়দানে লড়ে যাব তাই আমরণ তাই আমরণ